আজি দেশের দুর্গতি আর যত দুর্নীতি চোরের দলে আনিছে ডাকিয়া রে চোরের দলে আনিছে ডাকিয়া আজি দেশের দুর্গতি আর যত দুর্নীতি চোরের দলে আনিছে ডাকিয়া রে চোরের দলে আনিছে ডাকিয়া মন্ত্রী থেকে শুরু করে পুলিশের দলে ঘুষের আমল জারি করছে আজব কৌশলে মন্ত্রী থেকে শুরু করে পুলিশের দলে ঘুষের আমল জারি করছে আজব কৌশলে একটা বিড়ির বদলে হে তাই সব কিছু মিলে এরা হলো দুর্নীতির ঠিকানা রে এরা হলো দুর্নীতির ঠিকানা আজি দেশের দুর্গতি আর যত দুর্নীতি চোরের দলে আনিছে ডাকিয়া রে চোরের দলে আনিছে ডাকিয়া প্রশাসনের সামনে চলে অস্ত্র মহড়া পুলিশরা সব দৌড়ে পালাই ছেড়ে পাহারা প্রশাসনের সামনে চলে অস্ত্র মহড়া পুলিশরা সব দৌড়ে পালাই ছেড়ে পাহারা হাতে অস্ত্র যাদের এই দেশটা তাদের চাই নিজে যাই পুলিশ ওদের লইয়া রে চাই নিজে যাই পুলিশ ওদের লইয়া আজি দেশের দুর্গতি আর যত দুর্নীতি চোরের দলে আনিছে ডাকিয়া রে চোরের দলে আনিছে ডাকিয়া মামা খালু মন্ত্রী এমপি যদি হয় আমার হাজার খুনের খুনি আমি সাধ্যকার বাবা মামা খালু মন্ত্রী এমপি যদি হয় আমার হাজার খুনের খুনি আমি সাধ্যকার বাবা আমার ধরিবার তরে যদি কেউ সাহস করে চাকরি যাইব জনমের লাগিয়া রে চাকরি যাইব জনমের লাগিয়া আজি দেশের দুর্গতি আর যত দুর্নীতি এই চরের দলে আলিছে ডাকিয়া রে চরের দলে আলিছে ডাকিয়া আজ দেশের দুর্গতি আর যত দুর্নীতি চোরের দলে আলিছে ডাকিয়া রে চোরের দলে আলিছে ডাকিয়া রে তোর দলে আনিছে ডাকিয়া